العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي خانہ کعبہ کا منظر آئے خدا دیکھا مجھے خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے اے خدا سیراب کر دے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے اشتلا میں حضر اسود سے مشرف کر مجھے اشلا میں حضر اسواد سے مشرف کر مجھے خانہ کعبہ کو پہنچو پھر راحت تازہ کرو جس میں انصار و مہاجر عہد کرتے تھے تجھے جس میں و مہاجر آحد کرتے تھے تجھے نہ امریکہ لا لندن سے ہو نسبت نہ امریکہ لانندن سے ہو نسبت ہمیں عشاق کعبہ کر خدایا ہمیں عشاق کعبہ کر خدایا نہ جاپان سے نہ جاپان سے نہ جرمن سے ہو الفت ہمیں مست مدینہ کر خدایا ہمیں مست مدینہ کر خدایا دولت نہ کوئی جاہ حشم مانگ رہا ہو دولت نہ کوئی جاہ حشم مانگ رہا ہو میں سایہ دیوار حرم مانگ رہا ہو میں سایہ دیوار حرم مانگ رہا ہو آسی کو جو بھیجا دے مدینے کی زمیں پر دانا میوہی نقش قدم مانگ رہا ہو दाना मैं ही नक्श कदम मांग रहा हो আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আজকের এই পবিত্র জৌমার দিন জৌমার খুদ্বার আলোচনা শোনার জন্য আমরা আজানের পর এবং জৌমার খুদ্া এবং নামাজের আগে আমরা একত্রিত হয়েছি দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ মহাব্বতের দরুদ এবং সালাম পেশ করছি প্যার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করেছে ভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্বায় আমরা ইসলামের ঐতিহাসিক বরকতপূর্ণ কিছু স্থানের স্মৃতি নিয়ে আলোচনা করব আল্লাহ তালার ফরজ বিধান এবং ফজিলতপূর্ণ এবাদত পবিত্র হজ আদায়ের সময় যে সমস্ত ঐতিহাসিক স্থানগুলোতে আমাদেরকে বিচরণ করতে হয় আমাদেরকে জিয়ারত করতে হয় এ সমস্ত ঐতিহাসিক স্থানগুলোর সাথে আমাদের এবাদতের সম্পর্ক আমাদের মহাব্বতের সম্পর্ক আমাদের ধর্মীয় সম্পর্ক আমাদের ইমানের সম্পর্ক এ সমস্ত বরকতপূর্ণ স্থানগুলোর প্রতি মহাব্বত রাখা এবং এ সমস্ত ফজিলতপূর্ণ স্থানগুলোর প্রতি আকর্ষণ রাখা নিজের মাঝে আকর্ষণ তৈরি করা নিজের মাঝে মহাব্বত তৈরি করা এটা একটা জরুরি বিষয় মনের মাঝে যদি এ সমস্ত স্থানগুলোর প্রতি অবহেলা থাকে মনের মাঝে যদি এ সমস্ত বরকতপূর্ণ স্থানগুলোর প্রতি অনীহা থাকে যদি মহাব্বত না থাকে এ স্থানগুলোর প্রতি মনের মাঝে যদি অবমাননা থাকে তাহলে সেখানে ইমান দুর্বল হয়ে যায় এবাদতের মাঝে দুর্বলতা চলে আসে এবাদতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাণ যে এবাদতের মাঝে নুরানিয়াত এবাদতের মাঝে রুহানিয়াত যে এবাদতের মাঝে রুহ আসা এবাদতের মাঝে নূর আসা এটা এবাদতের জন্য জরুরি বিষয় আর এবাদতের সম্পর্ক যে সমস্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ স্থানের সাথে সেই স্থানগুলোর সাথে যদি মহাব্বত হয় নুরানি সম্পর্ক হয় রুহানি সম্পর্ক হয় তখন এবাদত নুরানি হয় এবাদত নুরানি রুহানি হয় তাই আল্লাহর ঘর বাইতুল্লার সাথে আমাদের সম্পর্ক এটা সবসময়ের সম্পর্ক প্রতিদিন পাঁচ বেলার নামাজের সম্পর্ক বাইতুল্লার সাথে প্রতিদিনের পাঁচ বেলা আমাদের নামাজের সম্পর্ক বাইতুল্লার সাথে কোন ঘরের সাথে তাহলে ওই ঘরের সাথে আমাদের সম্পর্ক তো প্রতিদিনের সম্পর্ক আমাদের সকালের সম্পর্ক আমাদের দুপুরের সম্পর্ক আমাদের বিকালের সম্পর্ক আমাদের সন্ধ্যার সম্পর্ক আমাদের রাতের সম্পর্ক আমাদের মধ্যরাতের সম্পর্ক সেই বাইতুল্লার সাথে তো এই বাইতুল্লার সাথে যখন নুরানি সম্পর্ক তৈরি হবে নামাজের মাঝে নূর চমকাবে বাইতুল্লার সাথে যখন রুহানি সম্পর্ক হবে নামাজের মাঝে রুহ তৈরি হবে তাই বাইতুল্লার সাথে সম্পর্ক মহাব্বত আকর্ষণ তৈরি করা চাই একদম প্রত্যেকটা মুসলমান তার নিজের মাঝে বাইতুল্লার প্রতি আকর্ষণ থাকা চাই তার পরিবারের সবার বাইতুল্লার প্রতি আকর্ষণ থাকা চাই যে এই ঘর আল্লাহর ঘর আমরা এই ঘরের দিকে ফিরে আমাদের সলাদ আমাদের নামাজকে আদায় করি আমাদের এবাদতগুলো এই ঘরকে কেন্দ্র করে হয় আহ সেই ঘরকে সামনে নিয়ে যদি আমি আমার জীবনের কিছু মুহূর্ত আমি কাটাতে পারি এটা আমার জীবনের শ্রেষ্ঠতম সৌভাগ্য হিসেবে বিবেচিত আকর্ষণ যদি তৈরি হয় মহাব্বত যদি তৈরি হয় যাওয়ার ব্যবস্থা হয় দেখেন এক তো মক্কা আর আরেক হলো বাইতুল্লাহ আরো কিছু ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান আছে আমাদের যে এই ফজিলতপূর্ণ এবাদত হজের সম্পর্ক যে সমস্ত স্থান যে সমস্ত স্থানগুলোর সাথে এই সমস্ত স্থানগুলোর মাঝে আমাদের অবস্থান এটা যেন জীবন্ত হয় এই সমস্ত স্থানগুলোর প্রতি আমাদের আকর্ষণটা যেন জীবন্ত হয় এজন্য এই সমস্ত এই সমস্ত স্থানগুলোর গুরুত্ব উপলব্ধি করতে হবে যেমন জিলহজ মাসের আট তারিখ যেদিন থেকে হজ শুরু হয় হজের কার্যক্রম শুরু হয় সেদিন কিন্তু এই পবিত্র এবাদত হজ পালনের জন্য মক্কা থেকে চলে যেতে হয় মিনা এবং জিলহজ মাসের আট তারিখ সকালবেলা মিনা যাওয়ার পর জোহর থেকে একদম নয় তারিখ ফজরের নামাজ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ এই মিনায় অবস্থান করে আদায় করা এটা সুন্নত তো মক্কা থেকে যখন এই মিনায় চলে যাওয়া হলো তো মিনায় অবস্থান করার দ্বারা হজ শুরু হয়ে গেল এই মিনা এক বরকতপূর্ণ ভূখণ্ডের নাম এবং যে সমস্ত জায়গাগুলো মানে দোয়া কবুলের স্থান আল্লাহ তালার প্রিয় স্থান যুগ যুগ ধরে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে তার তাদের প্রেম তাদের মোহাব্বত তাদের এসকে এলাহি আল্লাহর প্রতি ভালোবাসা এটাকে প্রকাশ করার জন্য আল্লাহ তালা যে জায়গাগুলোকে নির্বাচিত করেছেন এর মধ্যে নির্বাচিত একটা জায়গা হলো মিনা তো মক্কা থেকে মিনায় যাওয়ার পথটা হল দুই পাশেই পাহাড় মিনার দুই পাশেই পাহাড় না দুই পাশেই পাহাড় দেখেন এখানে খুব তাজা একটা উপলব্ধি আমরা আনতে পারি যে ঠিক এই পথ এই পাহাড় এই মিনা এখানেই প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার প্রাণ প্রিয় তার পেয়ারা সাহাবা একরামদের জামাত সহ উপস্থিত হয়েছিলেন তাই যারা আসলে নবী প্রেমিক যারা আল্লাহ প্রেমিক মিনায় যাওয়ার সাথে সাথে তাদের স্মৃতির মাঝে এ বিষয়গুলো ভেসে ওঠে তারা তো শুধু মিনার দুই পাশের পাহাড়গুলো দেখে না পাহাড়গুলো দেখার সাথে এই স্মৃতিও তারা তাদের মনের মাঝে তাজা করে আহ এই সেই পাহাড় এখনো দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইমিনায় এসেছিলেন তার সাথে লক্ষাধিক সাহাবা একরামদের জামাত ছিল ইমিনার ময়দানে উপস্থিত হয়েছিলেন তিনি ইমিনার ময়দানে এ নামাজগুলো আদায় করেছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ নবীর সেই স্মৃতিকে আজকে আমার তাজা করার সৌভাগ্য আমার জীবনে আজকে উপস্থিত হয়েছে সেই মিনায় আমি উপস্থিত হয়েছি আমার সাথে লক্ষাধিক আজকে মানুষ এ মিনায় উপস্থিত হয়েছে সারা পৃথিবী থেকে আল্লাহ তালার নির্বাচিত এবং বাছাই করা মানুষগুলো এরা ঠিক এই দিনে এই সময়ে আল্লাহ রসুল মিনার মাঝে যেই এবাদতগুলো করছিলেন আজকে এই দুই পাহাড়ের মাঝে সেই এবাদতগুলো করার তৌফিক আমি পাচ্ছি এটা আমার জন্য কত বড় সৌভাগ্য এই প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় এই মিনার মাঝে এবাদত মোনাজাত জিকির এবং তালাওয়াতের মাঝে কাটানো চাই এটা মনে করা চাই যে এক একটা মুহূর্ত অনেক দামি একটা সেকেন্ড সময় বা একটা মিনিট সময় এটা তো এই যে জীবন আমি একবার এই সুযোগ পাচ্ছি আরেকবার হয়তো বা পাবো না আমার জীবনের একটাই সুযোগ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার সাহাবিদেরকে সহ মিনায় এক মসজিদ আছে মসজিদ খাইফ এই মসজিদের নিকটে অবস্থান করেছিলেন এবং এই মসজিদেই এই পাঁচ অক্ত নামাজ তিনি আদায় করেছিলেন মিনায় যে এই মসজিদে খাইফটা এটা খুবই বরকতপূর্ণ একটি মসজিদ যে প্রায় বর্ণনা করা হয় যে সত্তর জন নবী তাদের কবর আছে এই মসজিদে খাইফকে কেন্দ্র করে এখানে অন্য আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে প্রায় সত্তর জন নবী এ মসজিদে খাইফে নামাজ আদায় করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি নিজে এ মসজিদে খাইফে নামাজ আদায় করেছেন তার সাহাবা একরামদের জামাত সহ মসজিদে খাইফের পাশে তিনি অবস্থান করেছেন এবং মসজিদে খাইফের ঠিক যেই জায়গাটায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়েছিলেন সে জায়গাটাও সংরক্ষিত আছে তো যদি জীবনে একটা সুযোগ পাওয়া যায় ঠিক যেই জায়গাটায় আল্লাহর রসুল তিনি নামাজে দাঁড়িয়েছিলেন আমি যদি ঠিক সেই জায়গাটায় দাঁড়াতে পারি এবং ঠিক সেই জায়গায় দুইটা রাকাত নামাজ আদায় করতে পারি এটা আমার জীবনের অনেক বড় সৌভাগ্য এবং বরকত হবে তাই মিনায় অবস্থানকালে আসলে তো লক্ষাধিক মানুষের অবস্থান তো এটা খেয়াল রাখা চাই যে আমি আবার তাবু থেকে বের হয়ে হারিয়ে যাই কিনা এটা তো একটা হারিয়ে যাওয়ার ভয় তো আছে নিজের জামাত থেকে হারিয়ে যাওয়া একাকি হয়ে গেলে তো তখন অন্যান্য এবাদত করতেও কঠিন হবে মসজিদে খাইফটা যদি কাছে থাকে বা কারো সাথে যদি মসজিদে খাইফ এটার জিয়ারা করা যায় মসজিদে খাইফে যদি এক ওয়াক্ত দুই অক্ত নামাজ যদি আদায় করা যায় এটার জন্য চেষ্টা করা দেখেন এই মিনার সাথে অনেক স্মৃতি জড়িত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় কঠিনভাবে নির্যাতিত কঠিনভাবে নির্যাতিত এই মক্কার মানুষ প্রিয় নবীর নবুয়ত পূর্ব চল্লিশ বছরের জীবন এরা দেখেছে এরা সাক্ষী কিন্তু আল্লাহ তালা এই মক্কি জীবনে যখন আল্লাহর রসুল সাল্লাহ আলহি তিনি মানুষদেরকে তৌহিদের দিকে আহ্বান করলেন ইসলামের দিকে আহ্বান করলেন মক্কার সেই চেনা মানুষগুলো মক্কার সেই আপন মানুষগুলো পর হয়ে গেল এরা ইসলামকে গ্রহণ করলো না তৌহিদের দাওয়াতকে মক্কাবাসীরা গ্রহণ করলো না আল্লাহ রসুল সাল্লাহ আলহি অপেক্ষায় থাকতেন মক্কায় তো আরবের কত দিক থেকে কত মানুষ আসে বাইতুল্লাহকে ভালোবাসে বাইতুল্লাহর জিয়ারার জন্য আসে আল্লাহ রসুল সুযোগ মতো তাদেরকে দাওয়াত দিবেন এই সুযোগের অপেক্ষা করতেন যেন এই দাওয়াতটা তিনি তো শুধু আরবের নবী না তাকে তো পুরনো জাহানের জন্য সকলের জন্য নবী হিসেবে পাঠানো হয়েছে তাই বাইতুল্লাহকে কেন্দ্র করে সকলের আসা যাওয়া তিনি সবাইকে দাওয়াত দেন তো এই মিনায় যখন পবিত্র হজকে কেন্দ্র করে আরবের বিভিন্ন ভূখণ্ড থেকে বিভিন্ন এলাকা থেকে লোকেরা একত্রিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কার্যক্রম দাওয়াতি কর্মসূচি এটাকে চালিয়ে গেলেন তো এই মিনাতেই মদিনার কিছু ভাই কিছু মদিনা থেকে আসা কিছু মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে তাদের কথা হলো পরিচয় হলো তিনি তাদেরকে দাওয়াত দিলেন তো এটা আল্লাহ তালার সিদ্ধান্ত ছিল যে মদিনা হবে আরবের প্রাণকেন্দ্র ইসলামের প্রাণকেন্দ্র মদিনাবাসীদের সহযোগিতায় ইসলাম পৃথিবীতে ছড়াবে তাদের ত্যাগ এবং তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন তারা হবে আনসার তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন আর মদিনার আউস এবং খাজরাজ গোত্রের কিছু ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দাওয়াতকে কবুল করে নিলেন এই মিনাতে যারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দাওয়াতকে কবুল করে নিলেন তারা মদিনায় ফিরে গেলেন নিজ আপনজনদেরকে এই সত্য নবীর সত্য কথাগুলো তারা প্রচার করলেন পরবর্তী বছর মদিনা থেকে আউস এবং খাজরাজ গুত্রের শীর্ষস্থানীয় প্রায় সত্তর জন আপনার মদিনার নেতৃস্থানীয় ব্যক্তির এক কাফেলা নিয়ে তারা আবারও উপস্থিত হলো এই হজের মৌসুমে এবং তারা এই মিনাতেই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে এ কাফেলার সাক্ষাৎ হল সোহান এবং এই সত্তর জনের এই কাফেলা আউস এবং খাজরাজ পুত্রের নেতৃস্থানীয় সাহাবিদের কাফেলা এ মিনাতেই আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানালেন যে আপনি আমাদের মদিনায় আসেন আমাদের মদিনাতে হিজরত করেন আমরা আমাদের জীবন দিয়ে আমরা আমাদের অর্থ দিয়ে আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে আপনাকে আপনার দিনের প্রচারে আমরা সাহায্য করব তো ঠিক এ মিনার যে জায়গাটাতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই আনসারি সাহাবা একরামদের থেকে বাইয়াত গ্রহণ করেছিলেন সেই জায়গাটা মসজিদে আকাবা জামরায় আকাবার কাছেই সে জায়গাটা মসজিদে আকাবা একটা মসজিদ আছে যে মসজিদটাকে বলা হয় কি মসজিদে আকাবা এই জায়গাটা সংরক্ষিত আছে দেখেন পূর্ণ পৃথিবী শত্রু তো এই মানুষগুলো তখন নিজের জীবনকে বাজি রেখে এই সত্যের পথের সাথী হয়েছিল আমরা আমাদের এই মিনার মাঝে যে সময়টা কাটাবো একটা সুযোগ বুঝে আমরা সেই জায়গাটাকে দেখতে পারি আমরা একটা অঙ্গীকার করতে পারি যে আমরা যে দিন আমাদের কাছে এসেছে যে দিনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে যে দিনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবা একরামদের শরীর থেকে রক্ত ঝরেছে কত শত সাহাবি এ দিনের জন্য শাহাদত বরণ করেছেন কত শত সাহাবি তারা তাদের জীবনকে দিয়ে দিয়েছেন শুধু এ দিনের প্রচারে এদিনের প্রতিষ্ঠায় তাই সেই সাহাবা একরামদের স্মৃতি বিজড়িত স্থান আমরা মনের মাঝে এটাকে তাজা করতে পারি যে মিনা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি এখানে উপস্থিত হয়েছেন তার সাহাবা একরামদের কাফেলা সহ এখানেই সেই আনসারি সাহাবাই আল্লাহ রসুলের সাহাবিরা তারা আল্লাহর রসুলের কাছে জীবন মরণের বায়াত গ্রহণ করেছিলেন আজকে সেই মিনায় আমি উপস্থিত তো মিনার মাঝে আমার জীবনের যেন একটা বায়াত হয় আমার জীবনের যেন একটা অঙ্গীকার হয় আমি যেন একটা অঙ্গীকার করে আছি দেখেন এই মিনার সাথে আরো অনেক স্মৃতি জড়িত হজরত ইব্রাহিম আলী সালাম খলিলুল্লাহ আল্লাহর খলিল আল্লাহ বলতেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন যে স্মরণ করো তোমরা ইজ ইবতালা ইব্রাহিম রব্বুহু যে ইব্রাহিম তাকে তার রব নানাভাবে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নানাভাবে তার প্রভু তাকে এমতেহান নিলেন তার পরীক্ষা নিলেন ফাতাম্মাহুন্না আর ইব্রাহিম তিনি আল্লাহর সেই বান্দা খলিল্লাহ আলাইহিসালাম আল্লাহ তালা যখন যে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষার মাঝে তিনি ছিলেন কামিয়াব তিনি ছিলেন সফল এই মিনার সাথে মিনার স্মৃতির সাথে হজরত ইব্রাহিম আলী ইসলামের স্মৃতি জড়িত বাইতুল্লার সাথে যেমন হজরত ইব্রাহিম আলী ইসলামের ত্যাগ এবং কুরবানির ইতিহাস জড়িত আল্লাহ তালার আদেশ হল তোমার সন্তানকে রেখে আসো সেই জমিনে বাইতিকাল যেখানে একটা মরুভূমি চতুর্দিকে পাহাড় আর পাহাড় সেখানে না আছে পানি না আছে কোনো খাবার পানিও নেই খাবারও নেই আছে শুধু পাহাড় এখানে আমি আমার প্রিয় সন্তানকে রেখে যাব তার খাবারের ব্যবস্থা কোথা থেকে হবে তার পিপাসার পানির ব্যবস্থা কোথা থেকে হবে কিছু জানা নেই কিন্তু রবের হুকুম যে রেখে আসো কঠিন ত্যাগ এবং কুরবানির বিষয় ছিল হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম একটা সময়ে তার ছেলে যখন বড় হলো তাকে নিয়ে বাইতুল্লাহকে নির্মাণ করলেন ইয়ারফাউ ইব্রাহিম আল মিনাল বাইতি বা ইসমাইল হজরত ইব্রাহিম তার সাথে ছেলে ইসমাইলকে নিয়ে বাইতুল্লার ভিতকে নির্মাণ করলেন আল্লাহ বললেন এখানে ঘর নির্মাণ করো ঘর নির্মাণ করলেন তারপর দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না যে হে পরওয়ার দেগার বাবা এবং ছেলে যে কাজটাকে করলাম আমরা তো আমাদের মেহনত করেছি তুমি আমাদের এই মেহনতকে কবুল করে নাও ইন্নাকা আন্তাসামি আলা আলিম তুমি তো সব শোনো সব তুমি জানো দোয়া কর এই দেখেন হজরত ইসমাইল আলী ইসালাম তার ঠিকানা কোথায় বাইতুল্লাহ বাইতুল্লাহ হলো তার ঠিকানা আল্লাহ তালার পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলী ইসালাম তাকে নির্দেশ দেওয়া হলো যে ছেলেকে একটু কোরবানি দেওয়া হয়েছে যে ছেলেকে ঠিক সেই মরুভূমিতে রেখে আসার কোরবানি যখন ছেলে শিশু এখন ছেলে যখন প্রাপ্ত বয়স্ক তখন আল্লাহ তালার পক্ষ থেকে ছেলেকেই কোরবানি দেওয়ার হুকুম দেওয়া হলো যে তোমার ছেলেটাকে এই কোরবানি দিতে হবে আলায়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি মাজা তারা বাবা ছেলেকে বলতেছেন বাবা তো নবী নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহি হয় যা স্বপ্ন দেখেন এটা হুকুম হয় কার তরফ থেকে স্বপ্ন দেখান এটা করতে হবে নবীদের স্বপ্নের হুকুম হলো যা স্বপ্নে দেখবেন তাই করতে হবে তিনি ছেলেকে বলতেছেন ইন্নি আরাফিল মানাম আমি তো স্বপ্নের মাঝে দেখেছি ইন্নি আজবাহুকা যে আমি তোমাকে জবাই করতেছি ফানজুর মাজা তারা বলো তো তোমার এই ব্যাপারে মতামত কি তোমার মতামত কি কঠিন কোরবানির বিষয় না ব্যাপারটা কঠিন কোরবানির বিষয় না হজরত ইব্রাহিম আলী ইসালাম ছেলেকে নিয়ে রওনা হলেন কোরবানি দেওয়ার জন্য মায়ের কাছ থেকে ছেলেকে বিদায় নিয়ে ছেলেকে নিয়ে রওনা হয়েছে কোথায় যাবেন সে কুরবানির জায়গা হলো মিনা এই মিনার ময়দানে তিনি কি দিয়েছিলেন হ্যাঁ সে জায়গাটা সংরক্ষিত আছে ওই জায়গাটা আমাদের কোনো আবাদতের জায়গা না এটা একটা স্মৃতির জায়গা সেই জায়গাকে কেন্দ্র কোনো কোনো এবাদতের ঘোষণা দেওয়া হয় নাই এবাদত তো বাইতুল্লাহকে কেন্দ্র করে সেই জায়গার আলাদা কোনো ফজিলতের কথাও আসে নাই কিন্তু মিনার সাথে সেই স্মৃতির সম্পর্ক আছে হজরতে ইব্রাহিম আলী ইসালাম হজরত ইসমাইল আলী ইসালামকে যে জায়গাটাতে তিনি কোরবানি করার জন্য যে জায়গাটাকে নির্বাচন করেছিলেন সেই জায়গাটা এই মিনার ময়দানে কি আছে সংরক্ষিত আছে সেখানেও একটা মসজিদ আছে সেখানেও একটা মসজিদ আছে তাই যে সময়টা মিনার মাঝে কাটাবো সে সময়টাই এই সমস্ত স্মৃতিগুলোকে তাজা করব যে এই মিনার সাথে সম্পর্ক আমার প্রিয় নবী খোদার পেয়ার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহর হিজরতের সম্পর্ক এই মিনার সাথে আনসারি সাহাবা একরামদের আতের সম্পর্ক এমিনার মিনার সাথে এমিনার মিনার সাথে মিনায় যাব ফের আহাত তাজা করো আর এই অঙ্গীকারকে তাজা করবো যে অঙ্গীকার করেছিল কারা আনসারিরা যে আমরা এই দিনকে সাহায্য করব जिसमें अंसार व मुहाजिर जिसमें अंसार व मुहाजिर आहत करते थे तुझे আনসার এবং মহাজিররা যেখানে এসে অঙ্গীকারে আবদ্ধ হতো এই সেই মিনা তাই একদম প্রত্যেকটা মুহূর্ত এখানে নিজেকে কোরবানি করা চাই এখানে কোরবানি করা চাই আসলে কষ্ট হবে লক্ষ লক্ষ মানুষ কষ্ট হবে তো মিনায় যাওয়ার উদ্দেশ্য নিজেকে কোরবানি করা যে আমি এখানে কষ্ট করার জন্য যাচ্ছি ত্যাগ এবং কুরবানির জন্য যাচ্ছি আরাম করার জন্য যাচ্ছি না আমার কুরবানি যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে আমার এই জীবন সফল হয়ে গেল আমার শরীর থেকে একটু ঘাম ঝরবে আমার শরীর থেকে একটু ঘাম ঝরবে এই মিনার ময়দানে আমার উত্তপ্ত গরমে আমার শরীরের এক ফোঁটা ঘাম যদি মিনার ময়দানে পড়ে এই মিনা তো সেই মিনা যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার চোখের পানিতে তিনি বুক ভাসিয়েছেন মিনার ময়দান তার চোখের পানিতে সিক্ত হয়েছে তারপর দেখেন এই নয় তারিখ মিনা থেকে যেতে হয় আরাফা আট তারিখ তো মিনায় অবস্থান ফজর পর্যন্ত নয় তারিখ ফজর পর্যন্ত এটা সুন্নত নয় তারিখ সকালবেলা মিনা থেকে যেতে হবে আরাফা আল হাজ আরাফা হাদিসের মাঝে আল্লাহ রসুল বলছেন যে হজ হলো আরাফার ময়দানে ওকুফ করা অবস্থান করাটাই হলো হজ এটা হজের সবচেয়ে বড় রুক তো এই আরাফার ময়দান আরাফার ময়দানে জাবালে রহমত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামদেরকে নিয়ে এই জাবালে রহমতের মাঝে অবস্থান করেছিলেন জাবাল শব্দের অর্থ পাহাড় জাবালে রহমত মানে রহমতের পাহাড় জাবালে রহমত তুই আরাফার ময়দানে একদম প্রত্যেকটা মুহূর্ত সময় কোটি কোটি টাকার চাইতে দামি আরাফার ময়দানের প্রত্যেকটা মুহূর্ত সময় এ ময়দানে কত নবী কত রসুলের রসুল ঝরেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার অশ্রু এ আরাফার ময়দানে ঝরেছে ভিজেছে আল্লাহ রসুলের চোখের পানিতে আরাফার ময়দান ভিজেছে আর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সে চোখের পানি এটা নিজের জন্য ছিল না নিজের সন্তানদের জন্য ছিল না উনি নিজের জন্য কাঁদবেন কেন তিনি তো জান্নাতি ওনার সন্তানরা জান্নাতি জান্নাতি না ওনার স্ত্রী তারা জান্নাতি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই অশ্রু সে কান্না ছিল আমার জন্য আরাফার ময়দানে সাহাবা একরামদের চোখের পানিতে আরাফার ময়দান ভিজেছে সকল যুগের আল্লাহ প্রেমিকদের চোখের পানি একদম আল্লাহ তালার বাসাই করা বান্দাদের চোখের পানি এ আরাফার ময়দান সে চোখের পানিতে ভিজেছে প্রতি বছর কত কত মানুষ তারা আল্লাহ তালা তাদেরকে বাসাই করে এ আরাফার ময়দানে নিয়ে যান এরা আল্লাহর বাসাই করা মানুষ তো তাদের পবিত্র সে চোখের পানির সাথে আমার দুফুটা চোখের পানি যদি আরাফার ময়দানে আমি ফেলতে পারি আর আমার চোখের পানিটা যদি সেই পানিগুলোর সাথে এ আরাফার ময়দানের এই পাথরের সাথে আরাফার ময়দানের এই জমিনের সাথে যদি মিশে যায় এটা আমার জন্য সৌভাগ্য আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন ফাইনলাম তাবকু দেখো যদি কাঁদতে না পারো ফা তাবাকু তাহলে কাদার ভান করো দুনিয়ার মানুষ এরা যদি অভিনয় করে আমরা বিরক্ত হই আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই জায়গায় পারলে অভিনয় করো অভিনয় করে হলেও কাঁদো অভিনয় করে যদিও কাঁদতে পারো এখানে কত মানুষ তার মনের আবেগে কত মানুষ আল্লাহ প্রেমে তার চোখের পানিতে বুক ভাসাচ্ছে আরাফার জমিন ভাসতেছে আল্লাহ সবার মাঝে তোমাকে সামিল করে নেবে তো এই আরাফার ময়দান এখানে প্রাণ ভরে দোয়া করা চাই নিজের জন্য দোয়া করা চাই উম্মার জন্য দোয়া করা চাই সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা চাই এবং সকল মানুষের হেদায়তের জন্য দোয়া করা চাই আজকে পৃথিবীতে যারা বলে যে আমরা মুসলমান না তারা তো আমার নবীরই উম্মত যারা আজকে পৃথিবীতে যারা আল্লাহর এবাদতকে বাদ দিয়ে যারা মূর্তির উপাসনা করছে যারা আগুনের উপাসনা করছে এরাও তো আমার নবীরই উম্মত এরা কার উম্মত আমার নবী সকল মানুষের নবী না তাই সকল মানুষ আমার নবীরই উম্মত এ সমস্ত মানুষ আজকে বিভ্রান্ত এদের হেদায়তের জন্য দোয়া করা চাই এটা আরাফার ময়দানে যতটুকু সময় আমি অবস্থান করছি এই সময়টা আমার জীবনের সবচেয়েতে মর্যাদাপূর্ণ সবচেয়েতে দুর্লভ আমার জীবনের সবচাইতে আপনার ইম্পর্টেন্ট সময় আমার জীবনের এটা এমন সময় জীবনে ইতিপূর্বে এই সময়টা আমি পাই নাই ভবিষ্যতের জীবনেও এই সময়টা আমি আর পাবো কিনা জানি না জীবনে একবার সুযোগ পেয়েছি এই জমিনে এই সময়ে এই ফজিলতপূর্ণ সময়ে আসার আমি জীবনে একটা বারই সুযোগ পাইছি তাই আজকের দিন আল্লাহর গুনাহগার বান্দাদের জন্য নাজাতের দিন মুক্তির দিন ক্ষমা লাভের দিন ইবলিসের জন্য এই দিনটা কষ্টের দিন আরাফা আরাফার দিন ইবলিসের জন্য অনেক কষ্টের দিন একটা হাদিস আপনাদেরকে শোনাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন যে সবচেয়ে বড় গুনাহগার বান্দা হলো সে যে আরাফার ময়দানে উকুফ করে তারপরও ভাবে আল্লাহ হয়তো আমাকে মাফ করেন হাদিসটা আরেকবার শোনায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেছেন যে সবচেয়ে বড় গুনাহগার বান্দা হলো সে যে আরাফার ময়দানে অবস্থান করে তারপর আবার মনে করে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করেন নাই আল্লাহ আচ্ছা এই হাদিস এটা আমাদের জন্য কত বড় খুশির সংবাদ এর চেয়েতে বড় খুশির সংবাদ হতে পারে না আরাফার ময়দান এ ময়দানে আমি থাকব এমনভাবে থাকব যে এ ময়দান থেকে উকুফ করে আমি আপনি যখন বের হব তখন এই ইয়কিন এই বিশ্বাস করা চাই এটা বিশ্বাস করাই আমার নবীর হুকুম যে আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন এটা যে মনে করবে তার সব জিন্দিগির গুণা মাফ হয়ে গেছে এটা যে মনে করবে তার গুণা মাফ হয়ে গেছে এটা মনে করতে পারবো না আমরা মাফ হয়ে গেছে তাই এটা তো প্রত্যেকটা মুমিনের কল্পনার মাঝে থাকা চাই যে আমি তো গুণাগার জীবনে অনেক পাপ করছি আমার যা সাধ্য আছে আমার যা সাধ্য আছে আমি একটা বার যদি ইয়মে আরাফায় আরাফার ময়দানে আল হাজ্য আরাফা আমি যদি থেকে আমি যদি একটু একটা বার আল্লাহকে বলতে পারি আল্লাহ আমার মনে হচ্ছে আপনি আমাকে মাফ করে দিচ্ছেন এটা জীবনের কত বড় সৌভাগ্য আরাফার ময়দানে মসজিদে নামিরা এখানে হজের খোদ্া হয় হজের যিনি আমির হন যিনি ইমাম হন তিনি এখানে খুদ্া দেন মসজিদে নামিরার কাছাকাছি থেকে যদি খুদ্া শোনা যায় সে সুযোগকে কাজে লাগানো চাই আর যদি অনেক দূরে অবস্থান হয় যে আমি যদি বিচ্ছিন্ন হয়ে যাই সাথীদেরকে হারিয়ে ফেলবো তাহলে নিজে তাঁবুর মাঝেই অবস্থান করা এবং ধ্যান করতে থাকা যে এই মুহূর্তে ক্ষুদ্া হচ্ছে হজের ক্ষুদ্া এটাকে মনোযোগ সহকারে শোনা যদি শোনার সুযোগ থাকে তো এই নয়ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফার মাঝে অবস্থান করতে হয় সূর্যাস্ত হওয়ার পর আসতে হয় মুজদালিফা সুবাহান কোরআনে করিমের মাঝে আসছে ফাইদা আফাল মিন আরাফাত ফাজকুরুল্লাহ ইন্দাল মশারিল হারাম আল্লাহ বলতেছেন যে আরাফাত থেকে যখন ফিরবে তোমরা আরে হারাম অর্থাৎ মুজদালিফায় যে তোমরা খুব আল্লাহ তালার জিকির করো আল্লাহর গুণাবলী আল্লাহর বরক্তের আলোচনা করো মুজদেলিফায় রাত্রি যাপন করতে হবে এবং হজের আমল তো আমরা আলোচনা করতেছি না আসলে আমরা পবিত্র স্থানগুলো নিয়ে আলোচনা করতেছি তো আরাফায় সূর্যাস্ত হওয়ার পর মুজদেলিফায় এসে মাগরীবের নামাজ আদায় করতে হয় মাগরীব এশা এশার নামাজের ওয়াক্তে এশার নামাজের ওয়াক্তে মাগরীব এশা একসাথে আদায় করতে হয় ওইটা ভিন্ন বিষয় হজের মাসাইল আমরা ভিন্নভাবে জেনে নিব তো দেখেনি মুজদালিফার ফজিলত কি আল্লাহ বলতেছেনি যে এখানে এসে তোমরা মানে আল্লাহকে স্মরণ করো দেখেন আরাফার ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের দোয়া ছিল আল্লাহর কাছে যে আপনি আমার উম্মতের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ তার পেয়ার হাবিবের দোয়া কবুল করলেন কিন্তু বললেন যে তোমার উম্মতের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম কিন্তু জালেমকে মাফ করব না জালেম থেকে আমি বদলা নিব সব মাফ করব কিন্তু জালেমকে মাফ করব না জালেম সে যে জুলুম করেছে তাকে এ জুলুমের বদলা নিতে হবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনি আবার দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তো পারেন যে মজলুম হইছে তাকে তার পাওনা দিয়ে তাকে আপনি তার পাওনা আপনি তাকে দিয়ে দিবেন এটা তো আপনি পারেন মজলুম জালেমের কাছ থেকে যে নির্যাতিত হয়েছে আপনি তো পারেন মজলুমকে বদলা দিয়ে দিতে আর জালেমকে মাফ করে দিতে এটা আপনি পারেন না যে মজলুমকে আপনি বদলা দিয়ে দিবেন সে যে জুলুম সহ্য করছে আপনি তাকে জান্নাত দিয়ে দিবেন তাকে জুলুমের মাঝে ধৈর্য ধরার কারণে আপনি তাকে প্রতিদান দিবেন এতে আপনার খাজানা তো কমবে না এটা জালেমের কাছ থেকে নিয়ে দিতে হবে প্রয়োজন নাই আপনি তো পারেন যে মজদুমকে তার বদলা আপনি দিয়ে দিবেন আর জালেমকে আপনি মাফ করে দিবেন এটা তো পারেন কিন্তু আরাফায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই যে দোয়া করছেন এটা কবুল হয় না তো আল্লাহ রসুল মুজদালিফায় এসে আবারই দোয়া করলেন সকালবেলা শুভে সাদিক থেকে উকুফ করার সময়ে আল্লাহ রসুল মুজদালিফায় আবারই দোয়া শুরু করলেন কারণ আরাফায় সব দোয়া কবুল হয়েছে ওম্মতের সব গুণা মাফের দোয়া আল্লাহ তালা কবুল করছেন কিন্তু এই দোয়াটা আল্লাহ রসুল নাসুরবান্ধা হয়ে দোয়া শুরু করছেন আল্লাহ আপনি পারেন মজলুমকে তার বদলা দিয়ে দিবেন জালেমকেও মাফ করে দিবেন আপনি পারেন মাফ করে দেন তা আল্লাহ রসুল দোয়া করতেছেন তো হঠাৎ করে হেসে দিলেন সুহান আল্লাহ দোয়া করতেছেন কানতেছেন হঠাৎ করে হেসে দিলেন তো হজরত আবু বকর হজরত উমর রাজি আল্লাহ তালানহ ওনার আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে ছিলেন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি হেসে দিলেন রহস্য কি আল্লাহ রসুল বললেন যে আমার যে সর্বশেষ আমার উম্মতের জন্য দোয়া ছিল আল্লাহ তালা এ দোয়াকেও কবুল করে নিছেন এ দোয়াও কবুল করে নিছেন তো এবং আমার এ দোয়া কবুল হওয়ার পর শয়তান তার মুখের মাঝে মাটি মারতে মারতে সে ভেঙে যাচ্ছে আমি এটা দেখে হেসে দিচ্ছি ভার আল্লাহ দেখেন জালেমের জন্য আল্লাহর রসুল নিজে এই জায়গায় চোখের পানিতে বুক ভাসিয়ে এই মুজদেলেফার জমিনকে ভিজিয়ে তিনি জালেমের জন্য দোয়া করছেন তা আমরা তো সবাই জানেন আমরা এমন কে আসি যে আমরা অন্যকে জুলুম করি নাই এই মুজদালিফার সময়টা দোয়া করা চাই যে আল্লাহ আমি জালেম তোমার পেয়ারা হাবিব এই জমিনে বসে তার চোখের পানিতে জমিনকে ভিজিয়ে তিনি দোয়া করেছেন যে প্রভু তুমি তাকে ওয়াদা দিছ যে জালেমকেও মাফ করবা আমার দ্বারা যারা মজলুম হয়েছে আমি তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিব অঙ্গীকার করতেছি যতটুকু পারি যেটা পারি না যেটা আমি পারবো না যাদেরকে জুলুম করছি তাদেরকে আমি চিনি না তাদের ঠিকানা আমার কাছে নাই আল্লাহ তুমি পারো তাদেরকে বদলা দিয়ে দিতে তুমি আমার দ্বারা মজদুম আমার যে সমস্ত ভাই বোনেরা আছে আল্লাহ তাদেরকে তুমি তোমার পক্ষ থেকে পাবো না বুঝিয়ে দিয়ে আমাকে মাফ করে দাও এটা হলো মুজদালিফার দোয়া এই জায়গাগুলো খুবই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ জায়গা এই মুজদালিফায় অবস্থান ওকুফ করার পর খুবই বরকতপূর্ণ ওকুফ সময়টা প্রত্যেকটা মুহূর্ত সময় কোটি টাকার দামি সময় জীবনে আরেকবার এই সুযোগ আসবে না জীবনে এই সুযোগটা একবারই পাওয়া যায় একটা বাড়ি পাওয়া যায় দেখেন কোন মুহূর্তের কোন ফুটা চোখের পানি যে আল্লাহ কবুল করে নিবেন আল্লাহ আপনাকে আমাকে নিচ্ছেন এত দূর থেকে নিচ্ছেন আসলে তো ফিরিয়ে দেওয়ার জন্য নিচ্ছেন না নিচ্ছেন যে চা আমার কাছে চাও আমি দিব ঠিক ওই জায়গাগুলোর প্রত্যেকটা মুহূর্ত সময় চাওয়ার মাঝে কাটাইতে হবে আল্লাহ চাচ্ছি তুমি আনছো চাওয়ার জন্য আনছো আমি চাইতেছি এখন তো তুমি দিবা আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না তোমার পক্ষ থেকে ক্ষমা আর আমার দরজা বুলন্দির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমাকে ফিরে যেতে দাও আসলে কথা তো অনেক লম্বা কথা শেষ হয় না কিন্তু সময় তো শেষ হয়ে যায় তারপর দেখেন ওই মিনার মাঝে কঙ্কর মারা এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত এটাকে এবাদত মনে করা এবং এই এবাদত যখন করব তখন অবশ্যই মনের মাঝে যে শয়তানি শক্তির মোকাবেলা করার একটা দৃঢ় ইচ্ছা একটা সংকল্প নিয়ে এবং কুরবানিটা করার সময় যে আমার যা কুরবানি করতে হয় আমি বাকি জীবন ত্যাগ এবং কুরবানির জন্য আমি প্রস্তুত এই ধরনের একটা সংকল্প নিয়ে হজের বিধানগুলোকে হজের আমলগুলোকে শেষ করা তারপর তো বাইতুল্লাহ থেকে বিদায়ের পালা বাইতুল্লাহর হজের পরের সময়টা এটা মনে করো আমি এখন নতুন মানুষ সুবাহান যে আল্লাহ তালা এই পবিত্র ভূমির জিয়ারতের মাধ্যমে আমাকে তো তিনি ক্ষমা করে দিয়েছেন আমি এখন নতুন এক মানুষে পরিণত হয়েছি তাই নিজের নিষ্পাপ একটা নতুন আত্মা নিয়ে নতুন এক দেহ নিয়ে আবার বাইতুল্লার তোয়াফের মাঝে মনোনিবেশ করা বাইতুল্লার গত সপ্তাহে বলেছিলাম হজরে আসওয়াদ হজরে আসওয়াদের সাথে সম্পর্ক তৈরি করা মুলতাজামের সাথে সম্পর্ক তৈরি করা জমজমের সাথে সম্পর্ক তৈরি করা মসজিদ হারামের সাথে সম্পর্ক তৈরি করা বিদায়ের সময় বিদায়ী তোয়াফটাকে খুব রুণাজারি কান্নাকাটির মাঝে শেষ করা আহ এক একটা চক্কর দিচ্ছি এটাই আমার জীবনের শেষ তোয়াফ হতে পারে বিদায় নিচ্ছি তোয়াফ তোমার থেকে হজরে আসওয়াদের দিকে তাকিয়ে তাকে পারলে চুমু দেয় অন্যথায় দীর্ঘ সময় তাকিয়ে থেকে তার থেকে বিদায় গ্রহণ করা মুলতাজামে বুক লাগানো অন্যথায় তার দিকে তাকিয়ে থেকে দূর থেকে তার থেকে বিদায় গ্রহণ করা জমজম থেকে বিদায় গ্রহণ করা জমজমকে পেট ভরে পান করা আর জমজমকে বলা জমজম তোমার থেকে বিদায় নিচ্ছি জীবনে সুযোগ আরেকবার আমার জীবনে নাও আসতে পারে তারপর মাতফ থেকে বিদায় নিয়ে মসজিদে হারাম দীর্ঘ সময়ে তাকিয়ে থাকা দূর থেকে বাইতুল্লাহ যত যত দূর থেকে দেখা যায় বারবার ফিরে ফিরে বাইতুল্লাহর দিকে তাকানো যে বিদায় নিচ্ছি বাইতুল্লাহ কিন্তু ফিরে যেতে মন তো তোমার থেকে ফিরে যেতে চায় না বাইতুল্লাহকে বলতে থাকা আবারও আমাকে আসার সুযোগ দিও তোমার কাছে মসজিদ হারাম থেকে বিদায় নেয়া এবং মক্কা থেকে বিদায় নিয়ে একটা অশ্রু ভেজা মন নিয়ে একটা পবিত্র শরীর নিয়ে পবিত্র একটা আত্মা নিয়ে এবং আগামী দিনের জন্য একটা সুন্দর জীবনের কল্পনা নিয়ে আমরা আবার বাইতুল্লাহ থেকে নিজের ঘরে ফিরে আসব এরকম সংকল্পের ভিতর দিয়ে বাইতুল্লাহর সফর আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন আমরা করার চেষ্টা করি যারা সুযোগ পাইনি তারা নিয়ত করি ইনশাআল্লাহ নিয়ত আছে না ইনশাল্লাহ সবাই নিয়ত করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ বাইতুল্লার জিয়ারত মসজিদ হারামের জিয়ারত মিনা মুজদালেফা আরাফার জিয়ারত আল্লাহ সেখানে পূর্ণ ঠিক যেভাবে থাকা দরকার সেইভাবে থেকে প্রত্যেকটা মানে পবিত্র স্মৃতিগুলোকে নিজের মনের মাঝে তাজা করে আল্লাহ এই পবিত্র হজ্জে বাইতুল্লাহর এ সফর আমাদের জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো আখির আওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম